ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত মুসলিম সমাজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত ইসলাম ধর্ম সকল জাতির মানব সমাজের জন্য এসেছে ইসলাম ধর্ম মানুষকে শান্তির পথ দেখাবার জন্য এসেছে তাই প্রকৃত ইসলামের অনুগামী হওয়া উচিত তথাকথিত ইসলামের অনুগামী হলে কোনো ফল পাওয়া যাবে না কোনো লাভ হবে না সম্মানিত মুসলিম সমাজ আমরা প্রকৃত ইসলাম কোথায় পাব এই প্রশ্ন জানতে পারে আপনি যদি লোহার কোনো বস্তু নিতে চান তাহলে লোহার দোকানে যেতে হয় স্বর্ণের গয়না নিতে গেলে স্বর্ণের দোকানে যেতে হবে কাপড় ক্রয় করার প্রয়োজন হলে কাপড়ের দোকানে যেতে হবে আপনি যদি লোহার কোনো বস্তু ক্রয় করতে চান আর কাপড়ের দোকানে যান তাহলে হবে কি হবে না আপনি স্বর্ণের গয়না নিতে চান যদি আর যান লোহার দোকানে তাহলে স্বর্ণের গয়না পাবেন কি পাবেন না তাহলে যে বস্তুর জন্য যে বস্তুটি খাস রয়েছে সেই বস্তুটিকে সেই বস্তুর জন্য ব্যবহার করতে হবে আপনি আপনার উদ্দেশ্যে সফল কাম হওয়ার জন্য সঠিক পথ অবলম্বন করতে হবে স্বর্ণের গয়না নিতে গেলে স্বর্ণের দোকানেই যেতে হবে অন্য জায়গায় গেলে সেটা পাওয়া যাবে না এখন আপনি প্রকৃত ইসলাম যদি নিতে চান তো কোথায় যাবেন মাজারে যাবেন দরগায় যাবেন পীর বাবার কাছে যাবেন খানকায় যাবেন কোথায় যাবেন এর উত্তর আল্লাহ তালা স্বয়ং দিয়েছেন সুরা আরাফের তিন নম্বর আয়াতের অংশবিশেষ আপনাদের সামনে পাঠ করি মহান করুণাময় আল্লাহ তালা বলেছেন হে মানব সকল তোমাদের প্রভুর পক্ষ থেকে যে বস্তুটি নাজেল করা হয়েছে সেটি তোমরা মেনে চলো আর তোমাদের প্রভুকে বাদ দিয়ে তোমাদের মিত্রদের অনুসরণে পড়িও না যে জুলুম করবে যে অন্যায় করবে যে অত্যাচার করবে সে ধ্বংস হবে ফিরাউন কত বড় শক্তিশালী বাদশা ছিল জুলুম অন্যায় অত্যাচার করেছে ধ্বংস হইতে হয়েছে তো আপনার আমার আধ্যাত্মিক বা পার্থিব জগতের যত কিছু প্রয়োজন আছে আমরা মিটাতে পারব প্রকৃত ইসলামের আলোকে আপনার আধ্যাত্মিক শান্তির দরকার আপনি আল্লাহর স্মরণে মগ্ন থাকেন আপনার মনে অশান্তি আপনি আল্লাহর স্মরণে যদি মগ্ন থাকেন অশান্তি দূর হবে আপনি পার্থিব জগতের কোনো কিছু প্রয়োজন মিটাতে চাচ্ছেন আপনি প্রকৃত ইসলামের অনুসরণ করেন আপনার সন্তানের দরকার আপনার স্বাস্থ্যের দরকার আপনার সুখের দরকার তো আপনি মাজারে যাবেন না পীর বাবার কাছে যাবেন না দরগা খানকাই যাবেন না ডাইরেক্ট আল্লাহ আল্লাহর কাছে আপনি যাবেন ওটাকে আপনি আর আমি ছোট থেকেই স্বীকার করে আসছি ইয়াকা না বধুয়া ইয়াকা আল্লাহ তোমারই এবাদত করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এই সাহায্য কিসের এটা আধ্যাত্মিক সাহায্য এবং পার্থিব জগতের সাহায্য আমার জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য যত কিছু সাহায্যের দরকার সবকিছু আমি চাইলাম আল্লাহর কাছে সুতরাং আমাদের মাজার যাওয়ার কোনো দরকার নেই পীর ধরার কোনো প্রয়োজন নেই আপনি কোরআন ধরেন পীর ধরার বদলে আপনি আল্লাহকে ধরেন অলি আউলিয়াকে ধরার বদলে এটাই হচ্ছে আপনার শান্তির পথ সম্মানিত ভাই ও বোনেরা আমার সম্মানিত মুসলিম সমাজ আজকে দেখা যায় যে মানুষ অসুস্থ হয়েছে যাচ্ছে মাজারে সন্তানের দরকার যাচ্ছে সে মাজারে আপনি জানেন না যে সমুদ্রে জীবজন্তুকে কে সন্তান দেয় জঙ্গলের জীবজন্তুকে কে সন্তান দেয় এইসব জীবজন্তু কোথায় কোনো মাজারে যায় কোনো পীর বাবার কাছে যায় কোনো দরগাতে যায় যায় না আল্লাহ তালা এই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা ইচ্ছা করলে সন্তান দিবেন তাই ইব্রাহিম আলাইসালামের সন্তান ছিল না তিনিও এত বড় নবী রাসুল হওয়ার পরেও আল্লাহর মুখাপেক্ষী হয়েছেন আল্লাহর কাছে সন্তান চেয়েছেন জাকারি আলী ইসলামের সন্তান ছিল না তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন ইউনুস আলাহ ইসলাম কত বড় কষ্টে ফেসে গেছিলেন মাছের পেটে আল্লাহর কাছেই সাহায্য চাইলেন এই আল্লাহর স্মরণে তিনি মগ্ন হয়ে গেলেন এই রকম ভাবে আমাদের নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম যখন অসুবিধায় পড়তেন ইদা ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ আর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন কোনো অসুবিধা বোধ করতেন তখন আল্লাহর স্মরণে মগ্ন হয়ে যেতেন নামাজের দ্বারা আল্লাহকে স্মরণ করতেন তো আল্লাহকে আমরা স্মরণ করব নামাজের দ্বারা সৎকর্মের দ্বারা সঠিক আচরণের দ্বারা সচ্চরিত্রের দ্বারা এটাই হচ্ছে ইসলাম সুতরাং আমরা প্রকৃত ইসলাম মেনে চলব এই হলো উপদেশ তথাকথিত ইসলাম মেনে চললে আমাদের মধ্যে শান্তি আসবে না বরং আমাদের মধ্যে বিদাত আসবে প্রকৃত ইসলাম যেখানে থাকবে সেখানে শান্তি থাকবে যেখানে তথাকথিত ইসলাম থাকবে সেখানে শান্তি থাকবে না ইসলাম দরদি ভাইরা আমার সুতরাং তবেই আমরা দুনিয়াতে এবং আখেরাতে সুখময় জীবন লাভ করতে পারবো মানুষ আজকাল সুখ শান্তির জন্য সুখ শান্তির জন্য সবসময় সবসময় চেষ্টা করছে কি করে সুখ পাওয়া যাবে কি করে শান্তি পাওয়া যাবে তো সুখ শান্তি হলো এই প্রকৃত ইসলামে তথাকথিত ইসলামে নয় এখান থেকে আমি শেষ করছি আকুল কৌলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু